সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আজ আমাদের নবম ইমাম এমামে মোহাম্মদ তকি আলাইসালামের জন্মদিবস তাই এই শুভ উপলক্ষে আগে আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কল ভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চশিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরও নিজের পরিবারের ও বংশের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎ দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমর বিল মারুফ নেহিয়ালিল মুনকারের উপরে আমাল করে আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি বা অন্যদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন ইয়ারব্বাল রব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আমাদের নয় ইমাম ইমামে মোহাম্মদ তকি আলাইসালাম ওনার পিতার নাম আলী ইবনে মুসার রেদা আলাইসালাম আর ইমামের কুনিয়ত হচ্ছে আবু জাফর আসানি কারণের আগে এমামে মোহাম্মদ বাকর আলাইসালামের পুণ্যত আবু জাফর তাই এনাকে আবু জাফর সানি এনি দ্বিতীয় আবু জাফর বলা হয় এমামে আলী আত্তাকি আলাহিসাল্লামের বিখ্যাত লাকাব তকি এবং জওয়াদ তকি যে জীবনে চলার পথে পায়ে পায়ে আল্লাহর ভয় করে চলে তাই এমামে তাকি আলাইসালাম বাল্যকাল থেকে এমনভাবে আল্লাহর ভয় করে বা আল্লাহর হুকুমকে মেনে চলতেন যেটা দেখে অন্যরা আশ্চর্য হতো অনেক সাহাবিরা এমন বলেছিলেন যে মাওলা আপনি তো এখনও সাবাল্যক হননি আপনার উপরে দিনের আহকাম এখনও লাগু হওয়ার সময় আসেনি তা শর্ত আপনি এত আল্লাহর ভয় করে চলেন তখন ইমাম বললেন আমরা ইমাম আমরা অন্যদের জন্যে আদর্শ বা আইডিয়াল হয়ে এসেছি সুতরাং আমাদের বাল্যকাল বাচ্চাদের জন্যে বা যারা আমাদেরকে দেখছে শুনছে বা মানে তারা আমাদেরকে ফলো করবে তাই আমরা এমামতের দায়িত্ব বহন করি বাল্যকাল থেকেই প্রকাশ্যরূপে এই দায়িত্ব এক এমামের পরে অন্য আর এক এমাম বহন করে কিন্তু এমাম বাল্যকাল থেকেই এমাম হন নবী বাল্যকাল থেকেই নবী হন তাই উনি বলছেন যে আমরা ছোট্টবেলা থেকেই অন্যদের জন্য আদর্শ বা আইডিয়াল অন্যরা আমার দেখে শিখবে তাই ইমাম তাকি আলাইসালামের বিখ্যাত পদবি তকি মানে যে আল্লাহর অতিরিক্ত ভয় করে চলে তাকে তকি বলা হয় আর দ্বিতীয় লাকাব হচ্ছে জওয়াদ জওয়াদ মানে দানি সাকি যে অন্যদেরকে সবসময় দান খয়রাত করতে থাকে দিতে থাকে তাই এমামে তাকি আলাহ ইসলামের সম্পর্কে বিখ্যাত যে ওনার দরজায় এসে জীবনে কখনো কোনো সওয়ালি বা দাবি করে কেউ খালি হাত ফিরে যায়নি তাই এমামে তাকি আলাইসালামের পদবি হচ্ছে জওয়াদ এমামে তাকি আলাইসালামের জন্ম তারিখ হচ্ছে দশ রজব একশো পঁচানব্বই হিজড়ি আজকের দিন দশ রজব একশো পঁচানব্বই হিজড়িতে উনি মদিনে জন্মগ্রহণ করেছিলেন আর ওনার শাহাদাতের তারিখ হচ্ছে উনত্রিশ জিলহেজ বা জিলহেজ মাসের শেষ তারিখ বলা হয়েছে দুশো কুড়ি হিজড়িতে উনি শাহাদত বরণ করেন ওনার এমামাতের পিরিয়ড ছিল মানে এমামাতের যুগ ছিল সতেরো বছর দুশো তিন হিজড়িতে ওনার পিতা এমাম রাজা আলাইসাল্লাম মারা যান তারপর থেকে উনি দুশো কুড়ি পর্যন্ত এই দায়িত্ব বহন করেছিলেন দুশো তিন থেকে দুশো কুড়ি সতেরো বছর আর এমামে মোহাম্মদ তাকি আলাইসালামের মাতার নাম হচ্ছে সাবিকা খাতুন আর ওনার স্ত্রী সামানা মাগরবিয়া এবং মামুনের কন্যা উম্মুল ফাজল উম্মুল ফাজল থেকে উনি কোনো সন্তান পাননি তাই সামানা মাগরিবিয়ার সঙ্গে ওনার বিবাহ হয়েছিল ওনার দাসী ছিল আর সামানা মাগরিবা থেকে এমামে আলী আন্নাকি আলহাদি আলাহ ইসলাম জন্ম নিয়েছিলেন এমামে মোহাম্মদ তকি আলাহ ইসলামের চারটি সন্তান ছিল আলী ইবনে মোহাম্মদ আন্নাকি আর মুসা দুটো ছেলে আর দুটো মেয়ে ফাতেমা এবং আমামা এই ছিল ওনার সন্তান আর ওনার টোটাল বয়স ছিল পঁচিশ বছর এমামে মোহাম্মদ তাকি আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন একশো পঁচানব্বই হিজড়িতে আর ওনার শাহাদাত হয়েছিল দুশো কুড়ি হিজড়িতে তার মানে টোটাল বয়স ছিল পঁচিশ বছর ইমামদের মধ্যে সর্ব অল্প বয়স পেয়েছিলেন আমাদের নবম ইমাম ইমাম তাকি আলাইসাল্লাম আর ইমামদের মধ্যে সবচেয়ে ছোট্ট বয়সে এমামতের এত বড় দায়িত্ব উনি পেয়েছিলেন যখন ওনার পিতা ইমামের রাজা আলাইসাল্লাম শহীদ হয়েছিলেন তখন ওনার বয়স ছিল মাত্র সাত থেকে আট বছর বয়স এই বাল্যকালে উনি অত বড় দায়িত্ব পেয়েছিলেন তাই অনেকেই ওনাকে এমাম মানতে রাজি হয়নি তাছাড়া আরও একটা কথা এখানে আমি উল্লেখ করতে চাই এমামে তকি আলাইসাল্লাম অনেক পরে জন্ম নিয়েছিলেন এমামে রাজা আলাইসাল্লামের বয়স চল্লিশের ওপরে ছিল ওনার ঘরে কোনো বাচ্চার জন্ম হচ্ছিল না সমস্ত চাহনেওয়ালারা মান্যওয়ালারা অনুগামী অনুসারীরা বড় চিন্তায় ছিলেন কারণ এমামের সন্তানই এমাম হন তারা চিন্তায় ছিল যে এমাম রাজা আলাহ ইসলামের এখানে যদি কোনো সন্তান না হয় কোনো পুত্র সন্তান যদি জন্ম না নেয় তো এই এমামাতের সিলসিলা আগে কি করে বাড়বে সুতরাং সবাই এমামের কাছে এসে আবেদন করতো মাওলা আপনি এমাম আল্লাহ আপনার দোয়া কখনো রদ করে না আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অতি শীঘ্র একটি পিত্র সন্তান দান করুন ইমাম রাজা আলাইসাল্লাম বললেন লাতাক নতুমের রহমতুল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়নি আমি সবসময় আল্লাহর মর্জির ওপরে নিজেকে রাজি বা খুশি রাখি যখন সময় হবে আল্লাহর রহমত অবশ্যই পাব বা আমার ঘরে সন্তান জন্ম নেবে ইমামের বিশ্বাস ছিল সুতরাং এমামের জীবনের শেষ সময়ে মানে কয়েক বছর আগে এমামেতকি আলাইসাল্লাম জন্ম নিয়েছিলেন তো এমামেতকি আলাইসাল্লামের জন্ম হওয়া নিয়ে ইমামের শিয়াদের মধ্যে আহলেবায়তের অনুগামী অনুসারীদের মধ্যে একটা বিশাল খুশির আসর ছিল একটা বিশাল খুশির সংবাদ ছিল ইমামি তকি আলাইসালামের এই জন্ম কেননা ওদিকে শত্রুরা বিশেষ করে বানু উমাইয়া ও বানু আব্বাস যারা নবী ও নবীর আহলে চরম শত্রু ছিল হাসমি খানদান থেকে তাদের আদা আদি ছিল তারা নবী করিম সাল্লাহ এই হাদিসকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছিল যে হাদিসে নবী করিম সাল্লাহ বলেছেন খলফা ইবাদি ইসনা আশার আমার পরে বারো জন আমার খলিফা হবে খলফা ইবাদি ইসনা আশার আউ্ল হুম আলী ইবনে আবি তালিব ও আখরুম আল মেহদি আর এনাদের মধ্যে প্রথম হজরত আলী ইবনে আবি তালিব হবেন আর শেষ আমার খলিফা হবেন মেহদি এবারে এমামদের এক এক করে নাম বলেছিলেন নবী করিম সাল্লাম আলীর পরে আলীর ছেলে হাসান তারপরে হোসাইন তারপরে আলী ইবনুল হোসাইন তারপরে মোহাম্মদ ইবনে আলী তারপরে জাফর ইবনে মোহাম্মদ তারপরে মুসা ইবনে জাফর তারপরে আলী ইবনে মুসা তারপরে মোহাম্মদ ইবনে আলী আত্তাকি আল জওয়াদ এই ইমামের নাম উল্লেখ করেছিলেন তারপরে আলী ইবনে মোহাম্মদ আন্নাকি তারপরে হাসান ইবনে আলী আল আসকারি তারপরে হুজরত ইবনুল হাসান আল আল মন্তদরুল মেহেদি সলবাতুল্লাহ আলিম আজমাইন এইভাবে ইমাম নবী করিম সাল্লাহ সাল্লামের সমস্ত ইমামের বা নিজের খলিফাদের নাম বলেছিলেন আর বানু আব্বাস সেই সময় এই ষড়যন্ত্র করছিল যে কোনোভাবে নবীর এই হাদিসকে মিথ্যা প্রমাণ যদি করতে পারি আমরা আর ইমামে রাজা আল্লাহ ইসলামের এখানে যদি কোনো সন্তান জন্ম না নেয় তার মানে এ হাদিস সঠিক না বারো জন এমামের এই হাদিস যখন বারো জন পুরো হবে না তখন কমপ্লিট হবে না আর সত্য হবে না আর এমাম রেজা আলাইসালাম অষ্টম ইমাম সুতরাং তারা সুযোগ খুলছিল কিন্তু এমামের ঘরে যখন এমামে তকি আলাইসালাম জন্ম নিলেন তো এমাম রেজা আলাইসালাম বলেছিলেন যে আজকের এই শুভ দিন আমার শিয়াদের জন্যে বড় খুশির দিন সর্ব উত্তম দিন আর ইসনা শিয়া অর্থাৎ ইমামদের ফলোয়ার্সদের জন্যে একটা বড় শুভ দিন আর আমার এই সন্তান আমাদের অনুগামী অনুসারীদের জন্যে আহলে বায়তের অনুগামী অনুসারীর জন্যে একটা শুভ সংঘাত নিয়ে এসেছেন আমার এই সন্তান মোহাম্মদ তকিয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন উম্মতের সমস্ত বিবাদকে মিটিয়ে দেবে কেননা সেই সময় মতভেদ চলছিল এক তো আহলে বায়াতের ছেড়ে যে অন্য পথ মুসলমানরা তৈরি করে নিয়েছিল সেটা ছিল সেখানে বিভিন্ন মত চলছিল বিভিন্ন মজাব সৃষ্টি হয়ে গিয়েছিল বিশেষ করে মুসলমানদের যে চার এমাম আপনারা জানেন তো উম্মাতে মুসলিমা বিভিন্নভাবে মতভেদ মতভেদের শিকার হয়েছিল তাছাড়া স্বয়ং আহলেবেতের অনুগামী অনুসারীদের মধ্যেও মতভেদ হতে চলেছিল কেননা কিছু লোকেরা এই ভেবে যে ইমাম রেজা আল্লাহ ইসলামের এখানে যখন কোনো সন্তান নেই তো ওনার ভাই আহমদ ইবনে মুসা বা আবদুল্লাহ ইবনে মুসা খাদিম আলাহ ইসলামকে ইমাম বলে মেনে নিয়েছিল আবার কিছু অনুগামী অনুসারীরা যাদেরকে ওয়াকফিয়া বলা হয় তারা এমামাতের সিলসিলাকে এমামে অষ্টম মানে অষ্টম ইমাম রেজা রাজা আলাইসালাম উপরে শেষ করে দিয়েছিল যে এরপরে আমাদের আর কোনো অন্য এমাম নেই আট এমাম পর্যন্ত তারা মানত কিন্তু এমামে তকি আলাইসালাম যখন জন্ম নিলেন তখন ইমামে রাজা আলাইসালাম বললেন আমার জাদ্দে আমজাদ নবী আল্লাহ যা খবর দিয়ে গেছেন কখনো মিথ্যা হতে পারেন না উনি বলেছেন ওনার খলিফা বারোজন হবেন ওনার পরে বারোজন ইমাম হবেন তো পরস্পর বারোজন ইমাম হবে আর এক ইমাম অন্য ইমামের সন্তান হবে সুতরাং আল্লাহ আমার এই ছেলেকে মানে ইমাম তকি আলাহ ইসলামকে আমার পরে যুগের ইমাম ইনি হবেন আল্লাহর বান্দাদের হাদি হবেন ইনি বা নবীর উম্মাতের রক্ষক বা নবীর নবম খলিফা হবেন ইনি সুতরাং এমামে তকি ইসলাম বাল্যকালে এই দায়িত্ব বহন করেছিলেন তো ওই ছোটবেলায় উনি এমাম হয়েছিলেন বলে অনেকেই যেমন আমি বললাম মানতে রাজি হচ্ছিলেন যে এত ছোট বয়সে যুগের এমাম কি করে হতে পারেন এত ছোট বয়সে এত বড় দায়িত্ব কি করে পালন করবেন হেদায়তের এত দায়িত্ব উম্মতকে গাইড করার দায়িত্ব ইনি কিভাবে পালন করবেন কিন্তু তারা জানতো না যে এমাম বাল্যকাল থেকেই এমাম হন সুতরাং এমামে মোহাম্মদ তকি আলাইসালামকে মামুন রশিদ নিজের দরবারে ডেকেছে পিতা মারা যাওয়ার পরে আপনারা জানেন যে এমাম রেজা আলাইসালাম মাহমুদ রশিদের যুগে ওয়ালিয়াহাদ ছিলেন মানে রাজার পিছনে সমস্ত দায়িত্ব এমামের ছিল সুতরাং এমামে তেকি আলাহ ইসলামের পিতা এমাম রাজা আলাহ ইসলামের মারা যাওয়ার পরে এমামে তেকি আলাহ ইসলামকে মদিনা থেকে সামেরায় ডাকা হলো সামেরায় যখন উনি পৌঁছেছেন তো ওনাকে স্বাগত করা হয়েছিল আর বাদশাহ নিজের কন্যা উম্মুল ফজলের সঙ্গে এমামে মোহাম্মদ তকি আলাহ ইসলামের বিয়ের একটা প্রস্তাব রেখেছিল কিন্তু বানু আব্বাস বিরোধিতা করছিল বানু আব্বাস যারা সর্বদাই আহলে বায়তের শত্রুতার সঙ্গে ছিল বা আহলেবায়তের থেকে শত্রুতা রাখত মামুন যখন ইমাম রেজা ইসলামকে নিজের ওয়ালিয়াহেদ বা উত্তরাধিকারী করেছিলেন তখনও তারা অসন্তুষ্ট ছিল তারপরে এমামে তকি আলাহ ইসলামের গুণ বা ওনার জ্ঞানকে দেখে যখন নিজের জামাই বা দামাত তৈরি করার নির্ণয় নিল আর এই খবর যখন বানু আব্বাসের মধ্যে ছড়িয়ে পড়ল তখন বানু আব্বাসের প্রভাবশালী ব্যক্তিরা বিরোধিতা বিরোধিতা করা শুরু করল ইমামে তকি আলাইসালাম রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন তখন বাদশাহ ইমামে তকি আলাইসালামের থেকে অত পরিচিত ছিল না শুনেছিল যে এমাম রাজ আলাইসাল্লামের ঘরে এক বাচ্চা জন্ম নিয়েছে কিন্তু পরিচিত ছিল না ভ্রমণে গিয়েছিল ফেরার পথে কি দেখছে মামুন রশিদ যে বাচ্চারা খেলাধুলা করছিল আর সেখানে ইমামে তাকি আলাইসালাম দাঁড়িয়ে আছেন বাদশাকে আসতে দেখে সবাই ভয়ে পালিয়ে গেছে এমামে তকি আলাইসাল্লাম নিজের জায়গায় দাঁড়িয়ে আছেন বাদশাহ এমামে তকি আলাইসাল্লামকে দেখে জিজ্ঞাসা করছে যে সমস্ত বাচ্চারা আমার ভয় পালিয়ে গেছে তুমি কেন পালাওনি এমামে তকি আলাইসাল্লাম কিন্তু তখন ছোট এমামে তকি আলাইসাল্লাম বলছেন বাদশাহ রাস্তা সংকট নয় রাস্তা চওড়া আপনার রাস্তায় আমি অবরোধ সৃষ্টি করিনি সুতরাং যখন রাস্তায় অবরোধ সৃষ্টি করিনি তো আমার পালানোর কোনো প্রয়োজন ছিল না দ্বিতীয় আমি জানি বিনা দোষে বিনা কারণে আপনি জুলুম করবেন না তাহলে আপনার ভয় করার কিসের প্রয়োজন আছে চিন্তা করুন এই উত্তর পেয়ে তখন জিজ্ঞাসা করছে যে এই বাল্য বয়সে এত মনোবল এত সাহস আর এত সুন্দরভাবে কথার উত্তর দিচ্ছ তুমি কে তখন এমামেতুল আলাইসাল্লাম বললেন আমি মোহাম্মদ শুধু যখন মোহাম্মদ বললেন তখন চিনতে পারছে না তোমার পিতার নাম কি তখন উনি বললেন আলী ইবনে মুসার রেজা যেই শুনেছে আলী ইবনে মুসার রেজা তখন বুঝতে পেরেছে ইনি তো যুগের এমাম হবেন বা বাবার পরে ইনি এমামতের দায়িত্ব পাবেন সুতরাং পরীক্ষা নেওয়ার জন্যে চিন্তা করুন হাতে একটা ছোট মাছ ছিল আসলে গিয়েছিল শিকার করতে বাস পাখি বা চিল হাওয়ায় ছিঁড়ে ছেড়েছিল আর ওই বাস পাখি শিকার করত তো একটা মাছের শিকার করেছিল ছোট মাছের ওই মাছটি হাতে নিয়ে জিজ্ঞাসা করছে তুমি কি বলতে পারো আমার মুঠোর মধ্যে কি আমার হাতের মধ্যে কি এমাম যদি চাইতেন ডাইরেক্ট বলতে পারতেন তোমার হাতের মধ্যে মাছ কিন্তু না ইমাম নিজের জ্ঞান নিজের শিক্ষার বা যে ইলমে গায়েব রাখেন ইমামরা তার একটা প্রভাব সৃষ্টি করতে চাচ্ছিলেন সুতরাং ইমাম বললেন যে আল্লাহ সমুদ্রে বিভিন্ন প্রকারের মা সৃষ্টি করেছে অনেক অনেক সময় সমুদ্র থেকে যখন বাষ্প উপরের দিকে যায় তো ওই বাষ্পর মাধ্যমে আপনারা দেখেছেন সমুদ্র থেকে যেভাবে বাষ্প ওড়ে আকাশে মেঘ হয়ে পরে বৃষ্টিপাত হয় তো ওই বাষ্পর মাছ ভিতরে অনেক অনেক সময় ছোট ছোট মাছও ওপরে চলে যায় তো এমাম কতটা জ্ঞান রাখেন চিন্তা করুন বলছেন যে ওই বাষ্পর মাধ্যমে অনেক অনেক সময় ওই ছোট ছোট মাছগুলো আকাশে চলে যায় আর বাদশারা নিজের বাঁশ পাখি বা চিল পাখিকে ছেড়ে ওই মাছগুলোকে শিকার করে আর মুঠোর মধ্যে রেখে এমামের পরীক্ষা নেয় এই কথা যখন শুনলেন মামুন রশিদ আশ্চর্য এ কি এত বিস্তারিতভাবে গায়েবের খবর রাখেনি তো বানু আব্বাস যখন এই খবর পেল যে মামুন নিজের কন্যা অম্মুল ফসলের সঙ্গে এমামে রাজা আলাহ ইসলামের ছেলে এমামে তকি আলাহ ইসলামের বিবাহ করতে চাচ্ছে তখন তারা প্রতিবাদ সৃষ্টি করল অভিযোগ জানালো বা অবজেকশন করল বাদশাহ তখন বলছে আমার নজরে আমার কন্যার জন্যে এর চেয়ে তো ভালো কোনো বর হতে পারে না তখন তারা বলছে কি দেখে তার সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন আপনি তারা বলতে চাচ্ছিল এমামে তকির চেয়ে তো আরও অনেক দেখতে সুন্দর বা শিক্ষিত জ্ঞানী ছেলে বানু আব্বাসের মধ্যেও আছে তখন ওই বাদশাহ বলছে আমার নজরে এমামে তকির চেয়ে তো জ্ঞানী ব্যক্তি বা জ্ঞানী বাচ্চা নজওয়ান যাকে বলা হয় যে এখন যুবক হতে চলেছে কেউ নেই তখন ওই বানু আব্বাস বলছে তাহলে পরীক্ষা হোক এক প্রবাদ বলছে বানু আব্বাস বলেছে একটা পরীক্ষা হোক পরীক্ষায় যদি মোহাম্মদ এতকি পাশ করেন তাহলে ওনার সঙ্গে নিজের কন্যার বিবাহ দিতে পারেন আমাদের কোনো অবজেকশন বা এতরাজ থাকবে না অন্য আর এক বলছে না স্বয়ং বাস নিজে বলছে তোমরা পরীক্ষা করে দেখো যদি এই বাচ্চা সর্ব উত্তম প্রমাণ হয় বা শিক্ষা সর্বাধিক প্রমাণ হয় তাহলে আমি বিবাহ দেব আর যদি তা প্রমাণ না হয় তাহলে আমি বিবাহ দেব না সঙ্গে সঙ্গে সবাই মেনে নিল ঠিক আছে বাদশাহ এটাই ফাইনাল হোক আপনি একদিন নির্ণয় করুন সেই দিন মোকাবেলা হবে পরীক্ষা হবে কিছু প্রশ্ন হবে যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি নিজের জামাই করতে পারেন আর যদি প্রশ্নের উত্তর উনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার কন্যার বিবাহ বানু আব্বাসের কোনো ছেলের সঙ্গে করতে হবে বাদশাহ মেনে নিল দিন বা সময় নির্ধারিত হলো ওই যুগের আহলে সুন্নতের বিখ্যাত আলিম ছিল ইয়াহিয়া ইবনে আকসাম ভালো করে হিস্ট্রিটা শুনবেন আহলে সুন্নত বিখ্যাত আলিম ছিলেন ইয়াহিয়া ইবনে আকসাম ইয়াহিয়া ইবনে আকসামের কাছে বানু আব্বা যে বলছে যে বাদশাহ এক ছোট বাচ্চাকে নিজের জামাই করতে চাচ্ছে যার জ্ঞান আমার মনে হয় আপনার চেয়ে তো বেশি নয় মানে বানু আব্বাস এইভাবে বলছে সুতরাং আমরা একটা শর্ত রেখেছি ওই বাচ্চার কাছে কিছু প্রশ্ন করা হবে উনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে ওনাকে ইমাম মানা হবে বা ওনাকে নিজের পিতার উত্তরাধিকারী বা উম্মাতে মুসলিমার অভিভাবক বলে মেনে নেওয়া হবে আর যদি আপনার প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে বাদশাহ ওনার কন্যার বিবাহ বানু আব্বাসের কোনো ছেলের সঙ্গে করবে আর যদি আপনি এমন কোনো প্রশ্ন করে মোহাম্মদ তকি আলাইসালামকে যদি ফাঁসিয়ে দিতে পারেন তো আপনাকে বহু পুরস্কার দেওয়া হবে সুতরাং চুক্তি হলো ষড়যন্ত্র হলো যে কঠিন থেকে কঠিন প্রশ্ন করবেন ওই প্রশ্নর মাধ্যমে এমাম যেন পরাজয় হয়ে যান বা উত্তর না দিতে পারেন আর তখন আমরা জিতে যাব আর আমাদের রাজিত্ব বা এই যে বানু আব্বাসের এই খেলাফতে চলছে এটাই তখন সত্য বা হক প্রমাণ হবে নির্ধারিত সময়ে ইয়াহিয়া ইবনা আকসাম এসেছে দরবার সাজানো হয়েছে সমস্ত জ্ঞানী লোকেরা বসে আছেন বা বানু আব্বাসের প্রভাবশালী সমস্ত লোকেরা এসেছেন আর এমামে তকি আলাইসালামকে বিশেষ এক সিংহাসনের ওপরে বসানো হয়েছে মামুন ইমামে তকি আলাইসালামের পাশে যেয়ে বসেছেন বসার পরে ইয়াহিয়া ইবনে আকসাম এসেছে এসে মামুনকে বলছে আমি কি এই বাচ্চার কাছে কিছু প্রশ্ন করতে পারি তখন মামুন বলছে আমার কাছে না ওই বাচ্চার কাছে অনুমতি নিন চিন্তা করুন তখন ইয়াহিয়া ইবনে আকসাম ইমাম তেকিল ইসলামকে সালাম করছে আর বলছে যে আপনার দাবি হিসেবে যুগের এমাম আপনি আর এমাম সর্ব অধিক শিক্ষিত হন আশা রাখি আপনি যদি যুগের এমাম হয়ে থাকেন তো আপনিও সর্বাধিক শিক্ষা রাখেন জ্ঞান রাখেন আমি কিছু প্রশ্ন করতে চাই কিছু মাসলাম নিয়ে আর কিছু ইসলামিক ইতিহাস নিয়ে প্রশ্ন করতে চাই আমি কি প্রশ্ন করতে পারি এমামে তাকিয়া আলাইসাল্লাম বললেন অবশ্যই তখন এবারে জিনিসগুলো শুনুন যেগুলো ইতিহাসে লেখা হয়েছে প্রথম এক নিজেদের খেলাফাতকে মানে আহলে ছেড়ে যে অন্য রাস্তা তৈরি করা হয়েছিল নবীর পরে যেটা বানু মাইয়া বা বানু আব্বাসের মধ্যে চলছিল আহলে ছাড়া যে আন্দোলন চলছিল সুতরাং সেটাকে সত্য প্রমাণ করার জন্যে আগে ইয়াহিয়া ইবনে আকসাম কি প্রশ্ন করছে বা কি বলছে শুনুন যে ইয়াহিয়া এমনে আকসাম বলছে আপনি এত ছোটবেলা এত বাল্যকালে এমাম কী করে হতে পারেন কেননা এই দায়িত্ব বা ইসলামিক হিসাবে সংবিধান বা ইসলামিক আহকাম তার ওপরে লাগু হয় যে বালিগ হয় আপনি এখন এত ছোট এই ছোট বয়সে এই দায়িত্ব কি করে পেতে পারেন বা ছোট বয়সে আপনি ইমাম কি করে হতে পারেন তখন ইয়াহিয়া ইবনে আকসামকে ইমাম ইসলাম জবাব দিচ্ছেন কোরআন থেকে প্রমাণ কোরআন থেকে দিচ্ছেন যে আমরা ইমাম হবার অধিকার রাখি কি না ও আতাইনাহুল হুকমা সাবিয়ান কোরআনে লেখা হয়েছে ইয়াহিয়া ইবনে জাকারিয়া সম্পর্কে উনি তখন ছোট ছিলেন ও আল্লাহ বলছে ও আতাইনাহুল হুকমা সাবিয়ান বাল্যকালে এনাকে নবুবাদ দান করা হয়েছিল বা নবুবাতের দায়িত্ব দেওয়া হয়েছিল ইয়াহিয়া ইবনে জাকারিয়াকে তাছাড়া ইমাম বললেন দ্বিতীয় আয়াত পড়লেন কালা ইন জানাবি ঈসা নবীর সম্পর্কে কালা ইন্নি আবদুল্লাহ আতানি আল কেতাব ওয়াজা আলানি নবিয়া তখন উনি দোলনায় ছিলেন ছোট শিশু কি বলছেন কালা ইন্নি আবদুল্লাহ জানাবি ঈসা বলছেন আমি আল্লাহর বান্দা ইন্নি আবদুল্লাহ আহতানি আল কিতাব আমাকে গ্রন্থ দেওয়া হয়েছে এঞ্জেল ওয়াজা আলানি নবিয়ার আমাকে আল্লাহ আমার প্রতিপালক আমার রব আমাকে নবী করে পাঠিয়েছে তো শিশু বাল্যকালে যদি ঈশা নবী হতে পারেন বা ইয়াহিয়া এমনি জাকারিয়া যদি নবুয়াতের দায়িত্ব পালন করতে পারেন তাহলে আমি তো কমসে কম আট বছর বয়স পেয়েছি আমি কেন এই দায়িত্ব পালন করতে পারবো না বা কেন নবী হতে পারবো না চিন্তা করুন এবারে ইয়াহিয়া ইবনে আকসাম মানে নিজের বিবেক হিসেবে সবচেয়ে কঠিন প্রশ্ন করছে এমামে তাকি আলাইসালামের কাছে কি প্রশ্ন করছে বলছে যে এ এমাম আপনি তো ছোট এই ভেবে প্রশ্ন করছে যে এমাম যখন ছোট ছিলেন তো উনি তো কখনো হজ করেননি হজের মাসলা মাসাইলের উনি কোনো খবর রাখেন না তো সুতরাং হজ নিয়ে একটা প্রশ্ন করছে যে এ প্রশ্নের উত্তর তো ইনি দিতে পারবেন না ইয়াহি এবনা আকসাম দরবারে সকলের সামনে কি প্রশ্ন করছে এমামে আলাহ ইসলামের কাছে বলছে যে আপনার উপরে এবারে দেখুন এতটা উত্তরের পরে সুর চেঞ্জ হয়ে গেছে আপনার উপরে আমার জান ফেদা এই আপনার রেজা মানে এই ইমাম রেজা আলাইসালামের সন্তান এই ইমাম মোহাম্মদ তকি আলাইসালাম আপনি কি বলতে পারেন এহরামের অবস্থায় কেউ যদি স্বীকার করে এহরাম পরে মানে হজের যে এহরাম পড়া হয় এহরামের অবস্থায় স্বীকার করা মানা শরিয়াতে তো এহরাম পরে যদি কেউ স্বীকার করে তো তার হুকুম কি শরিয়াতে তার জন্যে কি হুকুম এতটুকু শুধু জিজ্ঞাসা করেছিল ইয়াহিয়া ইবনে আকসাম এমামে মোহাম্মদ তকি আলাহ ইসলামের কাছে এবারে এমামে তকি আলাহ ইসলাম তার কিভাবে বোল বন্ধ করে দিয়েছিল তার মুখ বন্ধ করে দিয়েছিল শুনুন এমামে তকি আলাহ ইসলাম বলছেন ইস মাসলে কি মোতাদ্দি সুরতে হ্যাঁ? মানে এই মাসলার বিভিন্ন ভাগ বা অংশ আছে এক নম্বর এই যে স্বীকার করেছিল ব্যক্তি এ স্বীকার হারামে করেছিল না হারামের বাইরে হারাম মানে কাবা ঘরের এরিয়া যেখানে এহরাম বেদে ছাড়া প্রবেশ নিষেধ তো মানে যারা হজে যায় তো হারামের ভেতরে স্বীকার করেছিল না বাইরে স্বীকার করেছিল এক নম্বর তারপরে জেনে শুনে স্বীকার করেছিল না অজানায় মানে সে শরিয়াতের হুকুম জানতো যে হারামের মাঝখানে বা মধ্যে স্বীকার করা হারাম ইসলামে এই জিনিসটা জানতো না অজানায় স্বীকার করেছিল তারপরে স্বীকার যে করেছিল ওই ব্যক্তি গোলাম দাস ছিল না আজাদ কোনো ব্যক্তি ছিল তারপরে বললেন ওই ব্যক্তি যে স্বীকার করেছে সে সাবাল্যক মানে বালিক ছিল না নাবালিক ছিল তারপরে এমাম বললেন ওই ব্যক্তি প্রথমবার স্বীকার করেছিল না দ্বিতীয়বার স্বীকার করেছিল আর আগেও স্বীকার করার ইচ্ছা রাখত ওই ব্যক্তি যে পশু বা পাখিকে স্বীকার করেছিল সেটা পশু ছিল মানে চারপাই চারপার পশু ছিল না পাখি ছিল যার হাওয়ায় ওড়ে ওই পশু বা পাখি ছোট ছিল না বড় ছিল তারপরে ওই ব্যক্তি স্বীকার করার পরে দুঃখিত ছিল লজ্জিত ছিল না গর্ব করছিল পুনরায় স্বীকার করার ইচ্ছা ছিল শিকার রাতের বেলা করেছিল না দিনের বেলা করেছিল এই যে এহরাম পড়েছিল এহরাম হজের এহরাম ছিল না উমরার এহরাম ছিল এইভাবে তখন আটটি দশটি ভাগ বা অংশ তৈরি করে সামনে রাখলেন ইয়াহিয়া এবনে আকসাম বলো এর মধ্যে কোন প্রশ্নের উত্তর চাও ইয়াহিয়া এবনে আকসামের মুখের মধ্যে তখন মাছি যাচ্ছিল আমরা বাংলা ভাষার কথা বলি অবাক হয়ে মুখ খুলে দেখছে যে আমি জীবনে ভাবতে পারিনি যে আমার প্রশ্নের মধ্যে এতটা ভাগ বা এতটা অংশ হতে পারে সুতরাং সঙ্গে সঙ্গে আমরা উর্দুতে একটা কথা বলি বরিয়া বিস্তার উঠায় আর চল দিয়া মানে নিজের সমস্ত যা কিছু সঙ্গে নিয়েছিল বই পুস্তক সঙ্গে সঙ্গে জড়ো করে উঠে চলে যাওয়াই মঙ্গল মনে করলো কেননা এরপরে লজ্জিত হওয়া ছাড়া আর কোনো পথ ছিল না সুতরাং চলে গেল তখন ওই বাদশাহ বানু আব্বাসকে বললেন দেখো আমি কেন এই বাচ্চাকে নিজের জামাই করতে চেয়েছি শিক্ষায় দীক্ষায় দক্ষতায় সমস্ত দিক থেকে এই বাল্যকালে সে কত উত্তম নিজেকে প্রমাণ করেছে তখন বানু আব্বাস বলছে মামুনকে তোমরা জানো নবীর আহলে বেতের সঙ্গে আমাদের একটা রেশারেশি বা আদা আদি আছে বানু আব্বাস বা বানু উমাইয়া কখনো নবীর আহলে বায়াতকে আশ্রয় দিইনি বা তাদেরকে উচ্চ স্থান দিইনি তুমি ভুল করতে চলেছ তখন মামুন বলেছিল এই ভুল তোমাদের শিক্ষার অভাবের কারণে ছিল বানু মাইয়া বা বানু আব্বাস আহলে বায়তের সঙ্গে যে এই দুর্ব্যবহার করছিল বা করছে এখনও করছে এটা তোমাদের জ্ঞানের অভাব এটা তোমাদের দোষ দোষ এনাদের মধ্যে নয় যাই হোক ইমাম মোহাম্মদ তকি আলাইসালাম বাল্যকালে ইমামতের এই দায়িত্ব বহন করেছিলেন আর যেমন আমি বললাম উনি ছোটবেলা থেকে বড় আল্লাহর ভয় করে চলতেন আর ওইভাবে আল্লাহর বান্দাদের হেদায়ত করেছিলেন যেভাবে এক এমামকে বা হাদিকে করার দরকার তাই উনি কি হেদায়ত করেছিলেন এবারে বক্তব্যের শেষ অংশে আমি এমামে তকিয়া ইসলামের কিছু হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই যেটা আমাদের জন্যে শিক্ষাদায়ক আশা রাখি ওনার এই সুন্দর কথাগুলো মনে রেখে এর ওপর আমাল করে আমরা একটা উজ্জ্বল বা একটা সুন্দর জীবন যাপন করার চেষ্টা করব। ইমামে তকি আলাইসালাম বলছেন হেদায়ত করছেন এইভাবে আপস মে ইতিহাদ কায়েম करने সে ঝুট বি নাপসিন্দা নেই হ্যাঁ আপস মে ইতিহাদ কায়েম करने ঝুট বি झूठ নাপসিন্দিদা নেই আপনারা জানেন মিথ্যা কথা বলা বৈধ নয় আল্লাহ পছন্দ করে না কিন্তু কিছু স্থানে মিথ্যা কথা বলাকে জায়জ করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যদি আপোষে মিল মিশ বজায় রাখার জন্যে শান্তি বজায় রাখার জন্যে বা বিবাদকে মেটানোর জন্যে লড়াই ঝগড়াকে শেষ করার জন্য যদি মিথ্যা কথা বলে আপোষ করা যায় মিলে মিশে রাখা যায় থাক রাখা যায় বা মিলেমিশে থাকা যায় তো এমাম বলছেন ওই মিথ্যাকে আল্লাহ অপছন্দ করে না যদি কোনো মিথ্যা কথা বলে দুই জনার মাধ্যমে আপোষ করিয়ে দেওয়া যায় কম্প্রোমাইজ করিয়ে দেওয়া যায় এর আগে আমরা অনেকবার প্রশ্নের উত্তরেও বলেছি যে আমি আমার কোনো বন্ধুর সঙ্গে মতভেদ করেছি কোনো বিষয় নিয়ে কেউ আমার তৃতীয় বন্ধু জানতে পেরেছে যে এনাদের মধ্যে একটা মতভেদ হয়ে গেছে কি এক অপরের সঙ্গে কথা হচ্ছে না এক অপরের দূরে চলে যাচ্ছেন তো ওই তৃতীয় বন্ধু এসে আমাকে বলছে যে অমুক আপনার সম্পর্কে এই কথা বলছিল মানে অনেক গুণ গাচ্ছে অথচ সে বাস্তবে আমার সম্পর্কে কোনো কোনো গুণ গাচ্ছিল না আমাদের মধ্যে এখন আদাদি হয়ে গেছে শত্রুতা হয়ে গেছে কিন্তু কোনো গুণ গাছে কিন্তু এসে বলছে কি আমি শুনেছি উনি আপনার খুব প্রশংসা করছিল বা ওখানে আমার দ্বিতীয় বন্ধুর কাছে গিয়ে বলছে জানেন মালানা সাহাবির আপনার খুব প্রশংসা করছিলেন আপনার অনেক গুণ গাচ্ছিলেন সকলের সামনে আপনাকে খুব ভালো বলছিলেন তো এইভাবে মিথ্যে কথা বলছে কিন্তু সে বাস্তবে আমি কিছু বলিনি বা সেও কিছু বলেনি কিন্তু যখন আমরা এক অপরের সম্পর্কে এইভাবে শুনলাম যে এক অপরের প্রশংসা হচ্ছে তখন ওই মন থেকে ওই দাগটা মুছে যায় আর তখন আবার নিকট এসে বন্ধুত্ব বজায় হয়ে যায় তো এই যে বন্ধুত্ব বজায় করার জন্যে বা ভাইচারগি যে শরীয়তের ভাষায় যাকে বলা হয়েছে এই যে ভাইচারগিকে বাঁচানোর জন্যে বা আপসে মিলিয়ে রাখার জন্য যদি মিথ্যা কথা বলতে হয় তো এ মিথ্যাকে আল্লাহ অপছন্দ করে না তো ইমামে থাকি সাল্লাম বলছেন যদি কখনো প্রয়োজন হয় আপোষে মিলে মিশে রাখার জন্যে মিথ্যা কথা বলতে হয় তো সেই মিথ্যা কথাকে আল্লাহ অপছন্দ করে না তারপরে বলছেন নেকি করো তাকে দুসরো দুসরে তুমসে নেকি করে আর দুসরো পর রাহেম করো তাকে ও বি তুম পর রাহেম অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করো নেকি করো ভালো ব্যবহার করো যাতে তারাও তোমার সঙ্গে ভালো ব্যবহার করে বা অন্যদের ওপরে রহম করো যারা যাতে তোমাদের ওপরেও রহম করে মনে রাখবেন এটাই বাস্তব কামা তুদিন তুদান যদি আমি কারোর বিরুদ্ধে বলি তো আমার বিরুদ্ধেও সে বলবে বা কেউ বলবে তো আমেলুন নাস কামা তহিব আই আমেলু কাবে হাদিস বলছে মাওলা এইভাবে বলেছেন ওইভাবে লোকের সঙ্গে ব্যবহার করো যেভাবে তুমি চাও লোক তোমার সঙ্গে ব্যবহার করুক বা করবে আমরা সবসময় চাই আমাদের সঙ্গে লোক ভালো ব্যবহার করুক তো আমরা যদি অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করি তো তারাও আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে কিন্তু আমরা যদি অন্যদের সঙ্গে ভালো ব্যবহার না করি তাহলে অন্যরা আমাদের সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করবে এই জিনিসটা মনে রাখতে হবে তাই ইমাম বলছেন অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করতো যাতে অন্যরা তোমাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করে খোদা কি রাহ মে কাম করতে ওয়াক লোগো কি মালামত কি পরবা মত করো যখন আল্লাহর রাস্তায় কাজ করবে নেক কাজ করবে দিনের কাজ করবে ধর্মের কাজ করবে তখন লোক কি বলছে এ পরবা করলে হবে না লোক কিন্তু সবসময় আপনার কর্মকে ভালো মনে করবে না প্রশংসা করবে না আর বিশেষ করে আমরা যারা দিনের খেদমাত করছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বা আপনাদের সকলকে তৌফিক দান করুক মনে রাখবেন যখন দিনের পথে চলবেন সৎ কাজ করবেন নেক কাজ করবেন সমাজ সেবা করবেন তো কিছু প্রশংসা করবে আবার কিছু লোক আপনার নিন্দাও করবে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্রও করবে তো ওই যে যারা ষড়যন্ত্র করছে ওদের কথার উপরে রাগ করে যদি আপনি নেক কাজ বন্ধ করে দেন তো এ বড় ভুল কাজ হবে তো ইমাম বলছেন লোকের কথার পরোয়া করো না সবসময় নিজের সম্পর্ক নিজের প্রতিপালকের সঙ্গে ভালো রেখো তোমার প্রতিপালক যদি রাজি হয় তো লোকের পরোয়া করো না তাই ইমাম হোসেন আলাইসাল্লাম বলেছেন একটা জিনিস সবসময় আমি মনে রাখি যদি আমার প্রতিপালক আমার থেকে রাজি হয় আর আমি জানি আমি যা করছি আমার প্রতিপালকের মর্জির মোতাবিক করছি ইচ্ছা অনুযায়ী করছি তো পুরো দুনিয়া আমার বিরুদ্ধে গেলেও আমার কিছু যায় আসে না চিন্তা করুন এই মনোবল এই সাহস হওয়ার দরকার যে আমি যখন হক করছি সৎ কাজ করছি হক বলছি সত্য কথা বলছি তো কেউ আমার সাত দিক আর না দিক আমার প্রতিপালক আমার সঙ্গে আছে এটাই এমাম নবীরা আমাদের শিক্ষা দিয়েছেন তো আমরা যখন কথা বলবো তো সবসময় অন্তরে আল্লাহর ভয় রেখে কথা বলবো যা করব সবসময় আল্লাহর খুশির জন্য করব। আল্লাহ যদি রাজি হয় তো বান্দার প্রয়োজন নেই তাই ইমাম আলাইসালাম এখানে অন্য এক হাদিসে বলছে যে বান্দাকে খুশি করার জন্যে কাজ করো না বরং আল্লাহকে খুশি করার জন্য কাজ করো কেননা বান্দা আজ হয়তো রাজি কালকে নারাজ হতে পারে আর বান্দার বদলে বান্দা পাবে কিন্তু আল্লাহর বদলে আল্লাহ পাবে না সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করো তবা মে দের কান্না ধোকা খানা হ্যাঁ ঝুটা ওয়াদা পরেশানি হ্যাঁ করতে কখনো দেরি করো না যদি কখনো ভুল হয়ে যায় তো যত শীঘ্র সম্ভব তবা করে নিজের ভুলকে স্বীকার করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিও জানি না কখন নিঃশ্বাস বার হয়ে যাবে আমরা শেষ হয়ে যাব তো তবা করে যদি না মরি তো ওই গুনার সাজা পাবো আর যদি তবা করে মরি আল্লাহ যদি আমাদের তবাকে কবুল করে নেন তো আমরা নিষ্পাপ বা ওই গুণা মুছে দেওয়া হবে তাই এমাম বলছেন সবসময় তবা করো মনে রেখো আর কারোর সঙ্গে যেন মিথ্যা ওয়াদা করো না ওয়াদাকে ওয়াফা वफा करना माहदा का एहतराम करना ईमान का ওয়াদাকে কারোর সঙ্গে যদি অঙ্গীকার করা হয় সেটা ভঙ্গ করো না ওয়াদাকে পুরো করা বা যদি কারোর সঙ্গে কোনো প্রকারের চুক্তি হয় তো সেই চুক্তিকে বদ্ধ করে রাখা বা চুক্তিকে মেনে তার উপর আমাল করা এটা তোমাদের কর্তব্য বা দায়িত্ব এটা এমানের অংশ সুতরাং একে যেন কখনো ভুলো না এবার এমাম আলাহ ইসলামের শেষ কথায় আমি বলতে চাই আপনি জিন্দগিকে দৌড়ান হামেশা উমরে খায়ের মে মশগুল রাহো আর দরিয়া दरिया रहमा से सहराब মানে জীবনে চলার পথে সব সময় চেষ্টা করো ভালো কাজ করার যদি সব সময় তুমি ভালো কাজের চিন্তায় থাকো তো মনে করো সবসময় আল্লাহর রহমতের সায়ার নিচে থাকবা যারা ভালো কাজ করে আল্লাহ তাদের উপরে করম করতে থাকে দয়া করতে থাকে আপনি দুশ্মন সে আচ্ছা আখলাসকে বার্তাও করো জলদি কামিয়াব হয়ে যাওগে মানে নিজের শত্রুদের সঙ্গেও সদ্ব্যবহার করো তারা বাধ্য হয়ে তোমার সামনে নত হবে বা তুমি সাকসেস হবে তারপরে ইমাম আলাইসালাম বলছেন যে अल्लाह से नज़दीक होने की अलामत यह है कि हमेशा उससे मांगने और लोगों से नज मांगे और लोगों से नज़दीक होने के लिए ज़रूरी है कि उनसे ना मांगे মানে আল্লাহর যদি নিকটতম হতে চাও তো সবসময় আল্লাহর কাছে চাইতে থাকো দাবি করতে থাকো দোয়া করতে থাকো আর মানুষের যদি নিকটতম হতে চাও তো মানুষের কাছে যেন চেয়েও না এটাই বাস্তব আর এটাই হকিকাত আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে অসন্তুষ্ট হয় আর মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে বারবার চাইলে মানুষ রাগ করে অসন্তুষ্ট হয় একদম অপোজিট তাই এখানে ইমাম বলছেন আল্লাহর কাছে চাইতে থাকো আল্লাহকে রাজি বা খুশি করার জন্যে আর বান্দার কাছে যদি রাজি হতে চাও বা বান্দাকে যদি রাজি খুশি রাখতে চাও তো তাদের কাছে যেন কিছু চেয়েও না দাবি করো না বারবার দাবি করলে কিন্তু এক সময় আসবে তারা অবহেলা করবে ঘৃণা করবে আশা রাখি এই সুন্দর কথাগুলো মনে রাখবেন এবারে শেষ একটা কথা বলতে চাই ইমাম তাকিয়া আলাইসালামের हरगिज़ लोगों की खुशनुदी के लिए अल्लाह को गज़बना न करना और लोगों से क़ुरबत के लिए अल्लाह से दूर मत होना মানে মানুষের খুশি পাওয়ার জন্যে আল্লাহকে যেন নারাজ করো না আর মানুষ থেকে নিকট হওয়ার জন্যে আল্লাহ থেকে যেন দূরে যেও না কেননা যেটা আমি এর আগেও বললাম আল্লাহর বদলে আল্লাহ পাওয়া যাবে না বান্দার বদলে বান্দা পাওয়া যাবে তো বান্দাকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করবেন না বরং আল্লাহকে রাজি রাখুন যদি আল্লাহ রাজি হয় তো আল্লাহর বান্দারাও রাজি হবে বা আল্লাহ রাজি করিয়ে দেবে তাদের কিন্তু আল্লাহ যদি নারাজ হয় তো এই বান্দাকে রাজি করে কিন্তু কোথাও পথ পাবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন ইমাম নবীদের এই কথাগুলোর উপরে আমাল করে বিশেষ করে আহলে নবী আমাদের যা শিক্ষা দিয়ে গেছেন অতুলনীয় এত সুন্দর শিক্ষা দেওয়ার শক্তি কারণেই কেননা ওনারা আল্লাহর তরফ থেকে জ্ঞান নিয়ে এসেছিলেন ওনারা মানুষের দেওয়া শিক্ষায় শিক্ষিত ছিলেন না ওনারা আল্লাহর দেওয়া শিক্ষায় শিক্ষিত ছিলেন তাই ওনারা ওই সমস্ত শিক্ষা দিতেন যে শিক্ষার মধ্যে আল্লাহর বান্দাদের মঙ্গল আছে যে শিক্ষার উপরে আমাল করলে যে কথাগুলো মেনে চললে আল্লাহর বান্দারা সবসময় শান্তিতে থাকতে পারবে সুখে থাকতে পারবে তাদের জীবনে উন্নতি বা কল্যাণ হবে আশা রাখি এই জিনিসগুলো মনে রাখবেন এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি এমামের মোহাম্মদ তকি আলাইসাল্লামের এই শুভ জন্মদিবসে আল্লাহ আমারও আপনাদের সকলের মনোকামনা আশাকে আল্লাহ পুরো করুক আর যুগের ইমাম ইমাম ইমাহিদ আলাইসাল্লামের জোহরে আল্লাহ জলদি করুক আমরা যেন নিজের যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারি নেকির মাধ্যমে নিজেকে সেইভাবে প্রস্তুত করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু